বীরখালিদের খালিদের নাদল দিনের পথে সবে থাকো আটল বীরখালিদের খালিদের নাদল দিনের পথে সবে থাকো অটল বীরখালিদের খালিদের নাদল দিনের পথে সবে থাকো অটল তাকবীর ধ্বনির গর্জন দিয়ে তাকবীর ধ্বনির গর্জন দিয়ে তাকবীর ধ্বনির বিসর্জন দিয়ে সামনে এগিয়ে চল নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বল নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বল বীর খালিদের বীর সেনা দল দিনের পথে সবে থাকো অটল বীর খালিদের বীর সেনা দল দিনের পথে সবে থাকো অটল তাকবীর ধ্বনির গর্জন দিয়ে তাকবীর ধ্বনির গর্জন দিয়ে তাকবীর ধ্বনির গর্জন দিয়ে সামনে এগিয়ে চল নারায় তকবীর আল্লাহু আকবর আল্লাহু আকবর বল नाराय तकबीर अल्लाह अकबर अल्लाह अकबर वाह जालिम देरी जुलूम देखी ते এই চোখে যে আর চায় না চায় না মজলুমেরি হাজারি শুনে মনটা যে কিছুতে মানে না মানে না চালিম দেরি জুলুম দেখিতে এই চোখে যে আর চায় না চায় না মজলুমেরি হাজারি শুনে মনটা যে কিছুতে মানে না মানে না অসীম সাহস বুকে নি অসীম সাহস বুকে নিয়ে অসীম সাহস বুকে নিয়ে ময়দানে নেমে পার নারায় বীর আল্লাহু আকবর আল্লাহু আকবর বল নারায় বীর আল্লাহু আকবর আল্লাহু আকবর বল বীর খালিদের বীর সেনা দল দিনের পথে সবে থাকো অটল বীর খালিদের বীর সেনা দল দিনের পথে সবে থাকো অটো তাকবীর ধ্বনির গর্জন দিয়ে তাকবীর ধ্বনির গর্জন দিয়ে তাকবীর ধ্বনির গর্জন দিয়ে সামনে এগিয়ে চল নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বল নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বল ভিনদেশিদের অনুসরণে চলছে মোদের এই দেশটা দেশটা ওদের তাড়িয়ে ইসলাম প্রতিষ্ঠাতে করতে হবে মোদের চেষ্টা চেষ্টা ভিনদেশিদের অনুসরণে চলছে মোদের এই দেশটা দেশটা ওদের তারিয়ে ইসলাম প্রতিষ্ঠাতে করতে হবে মোদের চেষ্টা চেষ্টা হরে মানুষ হইও না বেহুশ হরে মানুষ হইও না বেহুশ হরে মানুষ হইও না বেহুশ যাবে এবার সকল না তাকবীর আল্লাহু আকবর আল্লাহু আকবর বল নারায়ে তাকবীর আল্লাহু আকবর আল্লাহু আকবর বল বীর খালিদের বীর সেনা দল দিনের পথে সবে থাকো অটল বীর খালিদের বীর সেনা দল দিনের পথে সবে থাকো অটল তাকবীর ধ্বনির গর্জন দিয়ে তাকবীর ধ্বনির গর্জন দিয়ে তাকবীর ধ্বনির গর্জন দিয়ে সামনে গিয়ে চল নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বল নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বল বীর খালিদের বীর সেনা দল দিনের পথে সবে থাকো অটল বীর খালিদের বীর সেনা দল দিনের পথে সবে থাকো অটল তাকবীর ধ্বনির গর্জন দিয়ে তাকবীর ধ্বনির গর্জন দিয়ে তাকবীর ধ্বনির গর্জন দিয়ে সামনে এগিয়ে চল নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বল نعرہ تکبیر اللہ اکبر اللہ اکبر بول نعرہ تکبیر اللہ اکبر اللہ اکبر بول نعرہ تکبیر اللہ اکبر اللہ اکبر بول نعرہ تکبیر اللہ اکبر اللہ اکبر بول